বৃষ্টি মুখর সময় হলে প্রভুর রহম ঝরে নীল আকাশে হৃদয় চিরে অঝরে ধারা পড়ে বৃষ্টি মুখর সময় হলে প্রভুর রহম ঝরে নীল আকাশে হৃদয় চিরে অঝরে ধারা পড়ে আমি তখন মুগ্ধ হয়ে তাকাই দিগন্তে মনের মাঝে ইচ্ছে জাগে প্রভুকে জানতে আমি তখন মুগ্ধ হয়ে তাকাই দিগন্তে মনের মাঝে ইচ্ছে জাগে প্রভুকে জানতে প্রভুর মহান সৃষ্টি দেখে হৃদয় আমার ভরে বৃষ্টি মুখর সময় হলে প্রভুর রহম ঝরে নীল আকাশে হৃদয় চিরে অঝোর ধরা পড়ে রিম ঝিম ঝিম মধুর ছন্দ তালে প্রভুর কথা যায় যেন সে বলে রিম ঝিম ঝিম মধুর ছন্দ তালে প্রভুর কথা যায় যেন সে বলে বিজলিরা সব চমকে ওঠে প্রভুর হুকুম নিরিছড়ি নিরি গান গেয়ে যায় তারি মহান নামে বিজলিরা সব চমকে ওঠে প্রভুর হুকুমে নিরিছড়ি নিরি গান গেয়ে যায় তারি মহান নামে আমার হৃদয় পাগল হয়ে কেমন জানি করে বৃষ্টি মুখর সময় হলে প্রভুর রহম ঝরে নীল আকাশে হৃদয় চিরে অঝরে ধারা পড়ে আমি তখন মুগ্ধ হই তাকাই দিগন্তে মনের মাঝে ইচ্ছে জাগে প্রভুকে জানতে আমি তখন মুগ্ধ হয়ে তাকাই দিগন্তে মনের মাঝে ইচ্ছে জাগে প্রভুকে জানতে প্রভুর মহান সৃষ্টি দেখে হৃদয় আমার ভরে বৃষ্টি মুখর সময় হলে প্রভুর রহম ঝরে নীল আকাশে হৃদয় চিরে অঝরে ধারা পরে বৃষ্টি মুখর সময় হলে প্রভুর রহম ঝরে নীল আকাশে হৃদয় চিরে অঝরে ধারা পরে বৃষ্টি মুখর সময় হলে প্রভুর রহম ঝরে